بسم الله الرحمن الرحيم يا الله يا الله يا الله يا الله يا الله يا الله يا الله يا الله الله الله হারাম এই জন্য নিষেধ একদম বাই হবে না না যায় এরকম নিষেধ স্পষ্ট রাবি বলেন কাল মোশওয়ারাতে ইউশিরু বিহা কে লেকাসরাতে হুসুমতিহিম বারবার জগড়ার মামলা আসতেছে হুজুরের কাছে এই কারণে রসুল মশওয়ারা স্বরূপ উম্মতকে এই কথাটা বলছেন এই কথা বোঝেন না আপনারা সুতরাং যেহেতু এই তিন নম্বর স্রোতে শর্ত আরোপ করা হয় নাই আপনার গাছের উপর আমার ফল থাকবে নিঃশর্তভাবে বেচা কিনা হয়েছে তাহলে এটা জায়েজ হওয়ার কথা তাহলে আহনাফে কয়টাকে জায়েজ বলছেন স্মরণ রাখো দুই সুরত হানাফি নজর জায়েজ এক সুরত কি এখনই কর্তন করে নিয়ে যাইতে হবে গাছ থেকে ফল নামাই আমার বাগান খালি করতে হবে এই সুরত হলো কোনো এসকাল নাই হানাফিরাও জায়েজ কয় তিন ইমাম বাকি তিন মজাবও জায়েজ বলে যদি বিনা শর্তে কেটে নেওয়ার শর্ত নাই গাছের উপরে রাখার শর্ত নাই বিনা শর্তে যদি বেচা কিনা হয় তাও আহনাফে বলেন জায়েজ তবে মাকরু মাকরু যেহেতু রসুল নিষেধ করছেন মশলা দিচ্ছেন এটা করিও না হইতে পারে সামান্য সম্ভাবনা হইলেও থাকতে পারে যে পরস্পর একে অপরের মধ্যে বিবাদ বাঁচতে পারে বোঝেন নাই কথা কিন্তু কর্তন করে দিলে বিবাদ বাঁচবে নি না এখন বিক্রি করছি যেভাবে আসে এইভাবে ফল নিয়ে যেতে হবে সে নিয়ে যায় জগড়ার তো কোনো প্রশ্নই নেই কিন্তু শর্ত ছাড়া যদি বেচা কিনা করে আবার গাছের উপরে ফলকে রাইখা দেয় বিনা শর্তে বেচা কিনা করিয়া তাইলেও কিছুটা ঝগড়ার সম্ভাবনা আদনা হইলেও আছে তাই এটা অনুত্তম তবে না জায়েজ নয় যেহেতু না জায়েজ হওয়ার মূল কারণ ছিল শর্ত আরোপ করা এখানে এমন কোনো শর্ত নাই কিন্তু যদি গাছের উপরে আমার ফল থাকবে দুই মাস পর্যন্ত এই শর্ত যদি ক্রেতায় বিক্রেতার উপরে আরোপ করে তাইলে তখন শরীয়তের আরেক জায়গার হাদিস আরেক হাদিসের বিধান লঙ্ঘন হচ্ছে রসুল বলেন এমন শর্ত বেচা কিনা করতে পারবা না যে শর্ত এটা বেচা কেনার মূল থিওরি লক্ষ্য উদ্দেশ্যের পরিপন্থী হয় এটা পরিপন্থী শর্ত এই শর্ত আরবের কারণেই কিন্তু বাইকি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বেচা কেনা না জায়জ হয়ে গেছে বলুন কাবলা বধু সালাহা গাছের ফল পাকার পূর্বে একদম আশঙ্কামুক্ত হওয়ার পূর্বে বেচা কিনার কয় পদ্ধতি তিন পদ্ধতি দুই পদ্ধতিতে হানভিয়ারা জায়েজ বলছেন আহনাফ মজাবে আর আইম মাসালারা কি বলছেন এক পদ্ধতি জায়েজ আর দুই পদ্ধতি কি না জায়েজ উল্লেখ্য এখানে একটা যুক্তিও শোনেন তারা তিন ইমামে বলেন শর্ত ছাড়া যদি নাকি বেচা কিনা করেন গাছের উপরে রেখা দেন পরবর্তীতে রেজা মন্দির সাথে তাহলে এটা নাজাজ হবে কারণ রসুলে মানা করছেন আমরা বলি আইম্মা সালাসা ইমাম মালিক ইমাম সাহ ইমাম আহমদিন হাম্বল রাহেমহমুল্লাহ আমাদের মাতার তাজ আকাবেরিন বহুত বড় মুস্তাহিদিন যে আপনারা যদি এ হাদিসকে দলিল দেন আল্লাহ নবী তো বধু ও সালার পূর্বে বেচা কিনা করতে নিষেধ করছেন বেচা কিনার তিন সুরত আপনারা এক সুরতকে জায়েজ দিলেন এইটা জায়েজ পাইলেন কোথায় এই হাদিস মানলে তো এই হাদিস অনুসারে ওই সুরটটা নাজেজ হওয়ার কথা এই কথা খেয়াল করো রসুল বলছেন লা হাত্তা ইয়াবদুয়া সালাহুহা পুরাপুরি পাকার উপযুক্ত না হওয়া পর্যন্ত বেচা কিনা করিও না রসুল কি কোনো সুনির্দিষ্ট সুরত বয়ান করছেন না মোতলকান সব সুরতের কথা বয়ান করছেন যদি এই হাদিস অনুযায়ী আপনারা বিনা সত্ত্বে বেচা কিনা হইলে সেটাকে না যায় বলেন তাইলে প্রশ্ন হইল যে বেসতিল কথা কেটে নেওয়া শর্ত হইলে সেটাকে জায়েজ বললেন কেমনে ওটা তো কাবলা বধু সালা ওটা তো আশঙ্ক মুক্ত হওয়ার আগেই তো বেচা কিনা হইল একটাকে জায়েজ বললেন আর দুইটাকে না জায়েজ বললেন তাহলে হাদিস তো এটা তিনও স্রোতের জন্য এসেছে তাইলে আপনার এক স্রোতকে যখন জায়েজ দিতে পারছেন আর আপনার একই কারণে দুই স্রোতকে জায়েজ করার দিছে এই হাদিসের ভিত্তিতে আরেক ভাষা যদি বলি রসুলের এই হাদিসটা নিষেধাজ্ঞা হয়েছে নিষেধ হয়েছে মূলত এক স্রোতে হানাফি মজাবে সেটা হলো ক্রেতায় যদি বিক্রেতার উপরে শর্ত আরোপ করে দুই মাস তিন মাস পর্যন্ত গাছের উপরেই ফল থাকবে ফল পাকলে তারপরে নিব এমন শর্ত আরোপ করিয়া বেচা কিনা হইলে সেটাই কিন্তু না যায় এটা নিষেধ এটা কি নিষেধ বোঝার নাই কথা আর বাকি দুই সুরতে কেটে নেওয়ার সুরতে অথবা কোনো শর্ত নাই শর্তহীন ভাবে বেচা কিনা হইলে হানাফি মজাবে এসব জায়গা আছে কিনা তাহলে দুই সুরত এই হাদিস থেকে মোস্তাসনা স্বতন্ত্র একটা সুরত এই হাদিসের অন্তর্ভুক্ত সেটা কোনটা গাছের উপরে বাকি থাকার ফল থাকার শর্তে নেওয়া বুঝছেন তো আর বাকি তিন ইমামের আলোকে এক সুরত যায় সেটা এই হাদিসের আওতাভুক্ত নয় বাকি দুই পদ্ধতি কিরে আওতাভুক্ত তাহলে এই হাদিসকে যদি দলিল প্রমাণ হিসেবে তারা পেশ করেন যে এই হাদিসে নিষেধ করতেছে আপনি জায়েজ কেমনে বলবেন আমরা বলতে পারি যে হাদিসের নিষেধের কারণে আপনি জায়েজ বলতে পারেন না তাইলে কর্তন করা শর্তের মধ্যে বিক্রি হলে সেটা কাবলা বধু এসলা বিক্রি সেটা তো হাদিসে নিষেধাজ্ঞার আওতায় পড়ে সেটাকে জায়াজ কেন বললেন এই প্রশ্নের যে জবাব আমাদের প্রশ্নেরও সেই জবাব বুঝেন না কথা আসল মূল কথা কি মূল কথা হইল এটা মূল কারণ নয় না জায়েজের মূল কারণ হইল এমন শর্ত আরোপ করা যে শর্তের কারণে হাদিসে রসুলের মাধ্যমে প্রমাণিত হয়েছে বা কি হয়ে যায় নষ্ট আর ফাঁসদ হয়ে যায় বেচা কিনা না জায়জ হয়ে যায় তো শর্ত কোন সুরতে আছে এক সুরতে সেটা কি বেসতের তার কেয়াল যার গাছের উপরে আমার ফল থাকবে পাকা পর্যন্ত এই শর্ত আরোপ করিয়া লেনদেন করলে শর্ত পাওয়া যাবে আর বাকি দুই স্রোতের মধ্যে কোনো শর্ত নাই তাই না জায়েজেরও কোনো কারণ নাই এই জন্য বলতেছিলাম কাবলা বধুসালা পাকার পূর্বে আশঙ্কা মুক্ত হওয়ার পূর্বে আম গাছের আম বিক্রি হোক লিচু বিক্রি হোক অন্য কোনো বিক্রি হোক যেই বাগানের ফল ফ্রুট বিক্রি করা হচ্ছে বেচা কিনা হচ্ছে এটার ভিতরে আহনাব দুইটা পদ্ধতিকে জায়জ বলতেছেন শুধু একটা পদ্ধতিতে আপাতত না জায়জ বলতেছেন সেটা হলো যদি ক্রেতায় শর্ত দে আমি কিনতেছি বাগান ঠিকই কিন্তু আমি এখন ফল নিব না আমি দেড় মাস পরে আপনার বাগান খালি করব। এর আগে আমি বাগান খালি করব না এই শর্ত আরোপ করিলে না জায়জ হবে বাকি দুইটা কি হলো এটা ক্লিয়ার হয়েছে কিনা আপনাদের কাছে চার নম্বর সুরত কি ফল পাকি গেল বা ফল পাকার কাছাকাছি হইল তাই না ফল কাঁচার আশঙ্কা মুক্ত এখন আর ঝগড়া হবে না গাছে যার টিকসই আছে এগুলো পাকবে নষ্ট আর হবে না তেমন বুঝেন নাই তিন ইমামে বলেছেন যদি আশঙ্কা মুক্ত হইয়া যায় গাছের ফল তাইলে কেটে নেওয়া শর্ত করলেও যায় আবার গাছের উপরে থাকবে আমি এখন নিব না আরো পনেরো দিন থাকবে এই শর্ত করলেও জায়েজ শর্তহীনভাবে বেচা কিনা করলে জায়েজ তিনও সুরত জায়েজ হবে কেন রসুল বলছেন যে হাবতা ইয়াবদুয়া সালাহুহা যতক্ষণ না এগুলো আশঙ্কামুক্ত না হবে পাকার কাছাকাছি না হবে তোমরা বিক্রি করতে পারবা না তার মফুমে মোখালেপ বিপরীত অর্থ কি অর্থ হইল যদি টিকসই হয়ে যায় তখন সব স্রোতে তোমরা বিক্রি করতে পারবা এই মজহাব কার কিন্তু আহনাব বলেছেন এই বড় জরুরি কথা শুনো আহনাব কি বলে জানেন যে টিকসই হওয়ার আগে তিন সুরতের যে দুই সুরতকে আমাদের জায়েজ বলছেন টিকসই হওয়ার পরেও ওই দুই সুরত জায়েজ কর্তন করার শর্তে জায়েজ বিনা শর্তে বেচা কিনা হইয়া পরে বাগানে থাকলে সেটাও জায়েজ কিন্তু যদি শর্ত আরোপ করা হয় আমার ফল রং ধরে গেছে কিছুদিন পরে পাকবে আমি কিনতে গেছি আপনি বিক্রি করতেছেন শর্ত যদি আমি দিই পুরাপুরি না পাকা পর্যন্ত দশ পনেরো দিন আপনার বাগানে আমার ফল থাকবে এই শর্ত দিই তাইলে টিকসই হওয়ার পরে পাকা ধরছে রং চড়ছে এই অবস্থায় এটা না যায় কথা বুঝেন প্রশ্ন জাগে এই হাদিসে বলে হাত্তা ইয়াবদুয়া সালাহুয়া পাকার কাছাকাছি হইলে না হওয়া পর্যন্ত বিক্রি করিও না বেচা বিক্রি করিও না তার অর্থ হয় যদি ওই অবস্থা টিকসই হইয়া যায় পাকার কাছাকাছি হয় তাহলে সব সুরতে বিক্রি করতে পারবা এই হাদিসের চাহিদা হইল তিন সুরত জায়জ আবার কথা বুঝেন নাই বুঝেন নাই কথা কিন্তু এই জন্য তিন ইমাম বলছেন জায়েজ আহনাফে ওইখানেও এক সুরতকে না যায় বলছেন কেন আহনাফ বলেন এই হাদিসটা আরেক হাদিসের দ্বারা এটাকে কি করতে হবে মেলাইয়া বুঝতে হবে এক হাদিসে বলে শর্ত করা যায় নাই শর্ত যদি এমন করো যদি বেচা কিনার আদর্শ পরিপন্থী তাহলে মামলাটাই লেনদেনটাই অবৈধ হয়ে যাবে তার মানে যখন সেই হাদিস কথাটা আছে এই হাদিসটা হাত্তা ইয়াদ সালাহুয়ার মানেই যে এটা ফল পাকার সময় হইলে আশঙ্কামুক্ত হইলে তুমি বিক্রি করতে পারো ওই হাদিসে বলে পারো দুই সুরত একটা হলে বেসতের কাতা কেটে দেওয়া সুরতে কেটে নেওয়া সুরতে অথবা ভাবে করলে শর্ত দিয়া করলে কিন্তু আরেক হাদিসের দ্বারা সেটা কি হয়ে যাবে না জায়জ হয়ে যাবে এই কথাটা বুঝছো না বুঝো নেই আল হাদিস বাহাদান হাদিস আরেক হাদিসের ব্যাখ্যা হয় এই হাদিসের বিপরীত অর্থে যদি যদিও তিনও সুরত জায়েজ মনে হয় কিন্তু ওই হাদিসের সহির কারণে কি হবে এক সুরত না জায়জ থাকবে সেটা কি আমার ফলগুলো আপনার বাগানে থাকবে আরো পনেরো দিন বা এক মাস কথা বুঝেন নাই এটা হলো মূল কথা আমার কথা এখনো শেষ হয় নাই ভালো করে বুঝবা আজকের বর্তমান সমাজে অনেক ফল ফ্রুটের বাগান বেচা কিনে হইতেছে অগ্রিম তার জিনিসটাকে আরো বিশ্লেষণ করে বোঝা দরকার আল্লামা জাস্টিস তাকি উসমানী আমার ওস্তাদে মহতারাম তিনি এই মূল কথাগুলা বলার পরে গবেষণা করিয়া এই হাদিসটাকে আরো যোগ উপযোগী করে তুলেছেন তিনি আল্লাহ পাক সেই মেধা সেই শক্তি সেই ইস্তেহাদের তাকত দিয়েছেন ওনাকে তিনি বলেন এতক্ষণ যাবৎ যে কথাগুলা গেল সেটার সার সংকে হইল কাবলা বধুবের সালাহ অর্থাৎ নিরাপদ হওয়ার আগ পর্যন্ত তিন সুরতে দুই সুরত জায়েজ এক পদ্ধতি না জায়েজ ঠিক না আবার নিরাপদ হয়ে যাওয়ার পর পাকা ধরছে পাকতেছে এখানেও তিন সুরতের দুই সুরত জায়েজ এক সুরত না জায়েজ বলছেন না বলুন তো আগে পরে যে এক সুরতকে তিনি ইমাম আবু হানিফা না জায়েজ বলছেন সেটা কোনটা শর্তেরটা তাহলে কেন না জায়েজ বলছেন যে আসল কারণ এখানে কি বেচা কিনার ভিতরে এমন শর্ত আরোপ করা যে শর্ত আরোপটা বেচা কিনা লেনদেনের চাহিদা পরিপন্থী বুঝছ তো কথাটা তাহলে এই শর্ত এটা পাকার পরেও আছে ফল পাকার আগেও আছে যদি এই হাদিসে বুঝে যাচ্ছে না হাদিস তো এইখানে নবী শেষ নয় রসুলের আরো হাদিস আছে তো আমরা পড়ে আসছি আর সরু তহিল বাই বেচা কিনা শর্ত কয় প্রকার চার প্রকার হানাফি মজাবে কতগুলা শর্ত আছে এলাও কারণ এটা বেচা কেনার আদর্শ পরিপন্থী নয় কিন্তু যেটা আদর্শ পরিপন্থী সেটা কি না যায় এখন একটা কথা বলতে চাই এতটুকু আপনারা বুঝছেন কিনা আগে পরে একটা সুরত না যায় কিনা আগে পরে মানে কি ফল পাকার উপযুক্ত হওয়ার আগে নিরাপদ হওয়ার আগে আশঙ্কা যুক্ত হওয়ার সময় সেখানে এক সুরত না যায় আবার আশঙ্কা মুক্ত হওয়ার পরও এক সুরত না যায় সেটা হলো গাছের উপরে থাকা শর্ত আরোপ করার পদ্ধতি বুঝেন নাই কথাটা ফতোয়া স্বামীর ভিতরে হজরতে আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাই এখানে আসি একটা কথা সংযোজন করেছেন তিনি বলেন শর্ত দিলে না জায়জ হবে যেহেতু যেই লেনদেনটা শর্তহীনভাবে হয়েছে বেচা কিনার সময় কোনো কি ক্রেতায় শর্ত দেনই যে গাছের উপর থাকবে বিক্রেতাও শর্ত দেন এখন কেটে নিয়ে চলে যেতে হবে বরং শর্তহীনভাবে হয়েছে কোন সমাজে কোন দেশের যদি প্রচলন ওরফ মানব সমাজের প্রচলন যদি এমন হয় যদিও শর্তবিহীন বেচা কিনা হয়ে গেছে সবাই জানে ফল কিন্তু এখন নিবে না নিবে আরো দুই মাস পরে ফল পাকলে এমন যদি সমাজ হয় যেমন আমার দেশের সমাজ কোন পাগলও বেচা কিনা হওয়ার পরে বলবে না যে এই তাড়াতাড়ি আমার বাগান খালি করে এটা নিয়ে যাও সে বলে কি জন্য নেব কি করব। যে আমার সম্পর্ক নাই সেটা তুমি গরুরে খাবো না মুরগিরে খাবো নিয়ে যাইতে হবে এটা বলবে নাকি আমাদের সমাজের বিক্রেতারাও বুঝেন যে এখন বিক্রি করার অর্থ হইল পুরা মৌসুম আমার বাগান তার ফলে ব্যবহৃত হবে বুঝে না শরীয়তের একটা নীতিমালা হইল আলমা রুফু কাল মাসরুদ সমাজে যেই কথার প্রচলন হয়ে যায় সেটা সত্য আরোপ করার সমতুল্য ঠিক না বেঠিক বলেন তাইলে ইমাম আল্লামা স্বামী বলেন এখানে শর্তহীনভাবে বেচা কিনা হয়েছে সেটা পাকা নিরাপদ হওয়ার আগে হোক বা নিরাপদ হওয়ার পরে হোক কিন্তু সমাজে যদি বুঝে এই ফল তো এখন নিবে না আরও পরে নিবে গাছের উপরে থাকবে সমাজেই এটা মানুষের সমাজ এটা মেনে নিয়েছে এমন যদি হয় তাহলে এটাও শর্ত আরোপ করার মতো হবে শর্ত আরোপ করার কারণে যখন না যায় হয়েছে একটা শর্তহীনভাবে বিক্রি করলে সমাজের মধ্যে যদি শর্তেরটা প্রচলন থাকে তাহলে এই সুরতটাও না যায় হয়ে যাবে এটা কে বলছেন বলেন আরো জলে বলেন কে বলছেন আল্লামা স্বামীর ফতোয়া বেশি করা আমার দেশের ব্যবসায়ীরা সর্বনাশ হয়ে যাবে তারা বলবে যে আমরা নাইলে শর্ত দিলাম না মালিককে মালিক তো বুঝেই আমরা আমি কিনলে মালিকে বিক্রি করলে তিন মাস থাকলেও বাগানে কিছু বলবে না ফল পাকি তো পাক্কার পরেই তো নিব নাইলে আগে কেন নেব সে তো বুঝেই তাহলে আমরা বাঁচতে পারতাম শর্ত দিতাম না মালিককে কিন্তু এখন তো আমার দেশে এটা প্রচলন হয়ে গেছে সবাই বুঝে শর্ত দিলেও এটা মানে শর্ত না দিলেও বুঝে যে গাছের মধ্যে থাকবে যদি এটা আল মারুফ কাল মৎস্যদের কায়দা অনুযায়ী ওরূপ প্রচলন হয়ে গেলে সেটা সত্তর কায়েম মকাম সত্যের মতো হয়ে যায় তাই যদি হয় শরীয়তের ওই হাদিস মোতাবেক নাহান বাইন ওয়াসার্তিন সে মোতাবেক এই দ্বিতীয় সুরতটা কি যাবো তাইলে আগে পরে দুই দুই সুরত নাজাজ হয়ে যাবে আল্লামা স্বামীর ফতোয়া বুঝেন না আমার কথা চিন্তার কোনো কারণ নাই যত মুশকিল তত আসান আমাদের বুজুর্গ হজরত আল্লাহ মানসা কাশ্মীর রহমতুল্লাহ বলেন যে আল্লামা সামিয়ে এখানে আল মারুফ কাল মসুদের নীতিমালাটা ফিটিং করাটা ঠিক হচ্ছে না কেন যে ইমামে আবু হানিবা রহমতুল্লাহ আলাই যিনি এই সুরতকে জায়েজ বলছেন শর্তহীনভাবে বুঝছো তো কথা কাটার বা গাছের উপরে রাখার কোনো শর্ত নাই শর্তহীনভাবে লেনদেন করলে জায়েজ যে তিনি বলছেন ইমামে আজম আবু হানিফার জমানার মধ্যেও ফল বেচা কিনা যারা করত তাদের সমাজের মধ্যে প্রচলন ছিল সঙ্গে সঙ্গে কর্তন হইত না বরং ফল পাকা পর্যন্ত গাছের উপরে থাকত এই প্রচলন শুধু বাংলাদেশে নয় ইমামে আবু হানিবা রহমতুল্লাহ আলাই যে জমানায় ছিলেন তার জমানার মধ্যেও ফল বেচা কিনা বাগান বাগানের ফল বেচা বিক্রির এই পদ্ধতি প্রচলন ছিল তাহলে প্রচলন আবু হানিফা সাহেব নিজে দেখিয়া যখন জায়েজ বলছেন সুতরাং ওই কায়দা আনিয়া এটাকে নীতিমালা আনিয়া এটাকে আলমা রহু কালমা সুদ বলিয়া না জায়াজ বলার কোনো কারণ নাই তা আল্লামা স্বামীর এই সংযুক্তিটা সংযোজনটা আমি মানতে পারতেছি না এটা কে জবাব দিছে বলো তাহলে আল্লামা কাশ্মীর হিসাবের এই জবাব অনুযায়ী কথা আগেরটাই রইল এক সুরত না জায়েজ শর্ত হইলে গাছের উপরে থাকার কিন্তু আর দুই সুরত জায়েজ সেটার জবাবটাই দিলেন আল মারুফ কাল মসুদ প্রচলনের ওই সিস্টেম শর্তের কায়েম মকাম এই প্রশ্ন আইন এখানে চলবে না কারণ সাহেব মাঝাব যিনি মাসলা আবিষ্কার করলেন ওনার সমাজের মধ্যে ইউরোপটা ছিল তখন তিনি তো বলতে পারতেন যে সমাজে ওরোপ তাকলিও না যায় যাবে তিনি তো বলেন নাই অত সমাজ ছিল বোঝেন নাই কথা তাইলে কিছুটা বাসালেন আল্লামা কাশ্মীরি আমাদের সমাজের ব্যবসায়ী বাইদেরকে কেমনে বাঁচাইছে দুই পদে জায়জ হয়ে গেছে কিনা শুধু কি করবে একটা না যায় সেটা কি আমার ফলগুলো বাগানে থাকবে আপনি নামাইতে বাধ্য করতে পারবেন না আমি পুরা মৌসুম রাখবো যখন ইচ্ছা তখন আমি নামাবো এই শর্ত যদি আপনি করেন তার না জায়াজ হবে এই শর্ত না করলে আর বাকি সুরত জায়াজ হয়ে গেল ছয় সুরত তাই না তার মধ্যে দুই সুরত না জায়াজ হইল আর চার সুরত আমার উস্তাদ অত্যন্ত মূল্যবান একটা কথা তোমাদেরকে বলতে চাই আজীবন স্মরণ রাখবা এমন আমার ওস্তাদের জন্য দোয়া করবা আমার ওস্তাদে বলেন আল্লামা স্বামীর আল মারুহু কালমসুতের উপরে আল্লামা আনোয়াসা কাশ্মীর একটা জবাব দিলেন যে ইমামে আজমের জমানা তো ওরপটা ছিল তবুও যখন তিনি জায়েজ করছেন তাহলে এখানে এই নীতিমালাটা ফিটিং করা ঠিক হচ্ছে না যে আমি তাকি ওসমানী নিজের পক্ষ থেকে নিজের বুঝ মতো ছোট্ট একটা সংযোজন করতে চাই এটা তোমাদের কেমন লাগে দেখো তিনি বলেন যে শর্ত কয় প্রকার এই আলোচনায় আমি বলি আসছিলাম হানভি মজাবে লেনদেনের ভিতরে শর্ত দেওয়া চার প্রকার পড়ছে কিনা এক প্রকার শর্ত কি আগ আগদে আমি কিতাবটা কিনবো আপনি বিক্রি করবেন আমি শর্ত দিলাম কেনার পরে টাকা দিলে মেহরবানি করি সঙ্গে সঙ্গে আমার কিতাবটা আমাকে বুঝে দিবেন কোনো সমস্যা নাই শর্ত দাও বেচা কিনা তো এই জন্য হয় আবার শর্তুল আগ আগদে এমন শর্ত যেটা লেনদেন পরিপন্থী নয় বেচা কেনা পরিপন্থী নয় কি অর্থ যে আমি কিতাব বিক্রি করলাম এক হাজার টাকায় আপনার টাকাটা আমাকে পরে দিবেন বাকিতে কোনো সমস্যা নেই বাকিতে বেচা কেনা যায় আছে কিন্তু আমি যদি বলি আপনার কাছে বিক্রি করলাম বেচা কিনা শেষ তবে শর্ত হইল একটা এই শর্ত দিচ্ছে যে আপনি যে আমার টাকা দিবেন আগামী মাসের এক তারিখে তার গ্যারান্টি কি আমাকে একটু মর্গজ দেন এখানে মোবাইলটা এখানে রাখা যান টাকা দিয়া আগামী মাসের এক তারিখে মোবাইলটা নিয়ে যাবেন এই শর্ত দেওয়াটা না জায়েজ নয় কেন এটা হলো পাওনা পাওয়ার আদায় করার নিশ্চিতের জন্য এটা তো বাই আর লেনদেনের চাহিদা এটা তার আদর্শ পরিপন্থী নয় ঠিক না বেটিক বলেন দুই গেল তিন নম্বর কি যে নাকি লেনদেন পরিপন্থী শর্ত সেটা কেমন আমি কিতাবটা বিক্রি করতেছি আপনার কাছে এক টাকা ক্যাশ টাকা আমি নিয়ে নিছি কসকচা টাকা কিতাবটা আপনি নিচ্ছেন আমি শর্ত দিলাম শর্ত হলো কি জানেন কিতাবটা যে নিবেন এটা খুলতে পারবেন এটা বন্ধ রাখতে হবে আরে বাবা সে কিতাব কিনতেছে পড়ালেখা করার জন্য কিতাব পড়ার জন্য আর আপনি শর্ত দিলেন এটা বন্ধ রাখতে হবে এটা কি বেচা কেনার চাহিদা বেচা কিনা কি এই জন্য হয়েছে এমন শর্ত দিলে কি শর্ত বাতিল বায়ু বাতিল লেনদেন সই না তবে আহনাব একটা কথা বলেছিলেন সেখানে কিছু কিছু শর্ত এমন আছে যে শর্তগুলো লেনদেন পরিপন্থী হইলে কি হবে কিন্তু সমাজে প্রচলন হয়ে গেছে ক্রেতা বিক্রেতা এটা শর্তকে আরামসে তারা খুশির সাথে মেনে নিয়েছে কোনো ঝগড়া নেই এটা নিয়ে অথচ শর্তটা কি ছিল না লেনদেনের মোয়াবেক ছিল না বেচা কিনার চাহিদা পূরণে ছিল না চাহিদা পরিপন্থী তবে সমাজে তার প্রচলন ঘটে গেছে পুরা উম্মত তাম বিশ্বের মুসলমান এই কাজ করে কোনো আপত্তি নাই যেমন আমি মেসা উদাহরণ দিয়েছিলাম ওয়ারেন্টি কার্ড আর গ্যারান্টি কার্ড দিয়া মনে আছে কিনা আমি ফ্রিজ কিনলাম টাকা দিলাম ফ্রিজ আমার হাতে আসলো কবজায় টাকা তার পকেটে চলে গেল এই ফ্রিজ নষ্ট হইলে কোনো কোনো অধিকার নাই আমার আমি এটা বলবো হে দোকানদার তোমার ফ্রিজটা এক মাস পরেই নষ্ট হয়ে গেছে ডিস্টার্ব দিচ্ছে তুমি লোক পাঠাই এটা ঠিক করে দাও এটা বলার কোনো অধিকার আমার নাই কারণ পণ্য যখন আমার হাতে চলে আসে এর রিক্স সব দায়ে দায়িত্ব আমার নষ্ট হইলে আমার যাবে সব আমারই যাবে ঠিক না কিন্তু বিক্রেতা কেন এটা বহন করবে তারপর ওয়ারেন্টি কার্ড দিচ্ছে এক বছরের গ্যারান্টি দুই বছরের ওয়ারেন্টি ইত্যাদি ইত্যাদি কিছু হইলে ফ্রি সার্ভিস আমরা ঠিক করে দেব এই শর্তর প্রচলন বর্তমান দুনিয়াতে আসে না নাই শরীয়তের আলোকে এই শর্ত এটা কিনা জায়েজ হওয়ার কথা নয় কিন্তু ইমামে আবজম আবু হানিফা শরীয়তের আলোকে বলছেন যেই শর্ত এটা নীতিমালা অনুযায়ী না যায় হওয়ার কথা বেচা কিনার পরিপন্থী আদর্শ পরিপন্থী কথা কিন্তু সমাজের মধ্যে এটা যদি গ্রহণযোগ্য হয়ে যায় বায়ে মোস্তারি তথা ক্রেতা বিক্রেতার মধ্যে এটা প্রচলন হয়ে গেছে এটা হয়ে থাকে তাহা হইলে কি হবে এই শর্ত জায়েজ হবে এইটা পড়ছি কিনা আমরা এখানে এবার আসুন আমার ওস্তাদে মোহতারাম বলেন আল্লামা স্বামী বলছে আল মারুফ কাল মাসুদ যদি শর্তহীনভাবে বেচা বিক্রি হয় আর কোথাও সমাজের মধ্যে প্রচলন হয় যে গাছের উপরে এটা রাখবেই তাহলে এটা শর্ত হইয়া না যায় হইয়া যাবে আমাদের ওস্তাদে মহতারাম তাকে উসমান সাহেব বলেন আমার দৃষ্টিতে যেহেতু প্রচলন যদি হইয়া যায় মারুফ যদি হইয়া যায় এটা এমন একটা শর্ত বোঝা যাবে যে শর্তটা কি সমাজের মধ্যে প্রচলন হয়ে গেছে এটা লেনদেন পরিপন্থী শর্ত ওই ওয়ারেন্টির মতো কিন্তু জনগণ কি মেনে নিয়েছে যদি শর্ত দিলেও এরকম মানি নেওয়া হয় বিনা শর্তে যদি দেওয়া হয় তাহলে ওরব হইলে সমস্যা কোথায় শর্তবিহীন যদি বেচা কিনা হয় আর প্রচলন হয় কি গাছের উপরে থাকার মানলাম এটা শর্ত অসুবিধা নাই এটা কোন শর্ত যে শর্ত লেনদেন পরিপন্থী বেচা কিনা পরিপন্থী তবে এটা সমাজে বহু প্রচলিত বুঝেন নাই কথা এটা জায়েজ কিনা হানবি মজাবে এই কথাটা বলিয়া যখন এই দ্বিতীয় সুরত জায়েজ হইল আমার ওস্তাদে মোহতারাম বলেন যে আহনাফ ইমামরা আগে পরে দুই সুরতকে না যায় বলছিল কিনা কোন দুই সুরত গাছের উপরে আমার ফল থাকবে দুই মাস পর্যন্ত ক্রেতা এই শর্ত দিছে না যায় না এটা এটা পাকা উপযুক্ত হওয়ার পরে হইল এটা শর্ত না জায়েজ আগেও না জায়েজ দুই সুরত না যায় ছিল না আমার ওস্তাদ মহতরম বলেন যেহেতু আহনাফের স্পেশাল একটা নীতিমালা আছে শর্ত যদি সমাজে প্রচলন ঘটে যায় তা আমল তার উপায়নার নাশ হয়ে যায় সমস্ত মানুষ এইটাকে মেনে নেয় তাইলে এটা শর্ত থাকলেও কি হবে লেনদেন জায়াজ হবে তাহা হইলে এই নীতিমালাটা এখানে আনলে কি বোঝা গেল কাবলা বধুয়ের সালাদ দুই স্রোত তো আগের থেকে যা এসছিল এক স্রোত না যা এসছিল বেসতিত্তার কেয়াল আস আসজাত গাছের উপরে ফলগুলা থাকবে আমরা দেখতেছি এটার প্রচলন ঘটে গেছে তারও বাইনার নাশ হয়ে গেছে এমন সত্য যদি একাধিক সমাজের ভিতরে প্রচলিত হইয়া যায় শরীয়তে শর্ত জায়েজ হয় বাইও কি হয় জায়েজ হয় তাহলে আগের এই একস্রোত না জায়েজ ছিল সেটাও জায়েজ হইয়া গেল আর বুধুয়ে চলার পরে পাকা ধরার পরে তখনও যদি গাছের উপরে এক মাস পনেরো দিন থাকবে আমি এখন নিব না এই শর্ত কারার দেওয়া হয় তাইলে বেসা কিনে কি হবে জায়েজ হয়ে যাবে তাহলে বোঝা গেল প্রথম তিন সুরত জায়েজ পরের তিন সুরত জায়েজ খেয়াল রাখবা কথা প্রথম তিন সুরত জায়েজ পরের তিন সুরত জায়েজ মৌলিকভাবে হানাভি মজাবে চারটা সুরত জায়েজ ছিল কর্তন করার শর্তের উপরে জায়েজ বিনা শর্তে বেচা কেনে হলে জায়েজ ঠিক না এবং পাকার পরেও একই এই দুসুরত জায়েজ কিন্তু আগে বা পরে দুইটা সুরত না যায় ছিল যদি পাকার আগে নিরাপদ হবার আগে যদি গাছের উপরে এই ফল তিন মাস থাকবে শর্ত দেওয়া হয় এটা না যায় ছিল কারণ শর্ত এটার জন্য না যায় অন্যদিকে যদি নিরাপদ হইয়া যায় টিকসই হইয়া যায় পাকার উপযুক্ত হইয়া যায় তখন এই সুরত শর্ত দিলে কি হইত না যায় হইতো নিয়ম নীতি অনুযায়ী যেহেতু নিয়মের উপরে আবার নিয়ম আছে নীতিমালার উপরও আবার নীতিমালা আছে আনাব বলেন কোন শর্ত যদি মোখালেফে আগ্দ হয় আগদের লেনদেনের পরিপন্থী হয় আদর্শ পরিপন্থী এবং সেটা তামুল বাইনার নাশ হইয়া যায় সমাজে তার প্রচলন হইয়া যায় তাহলে আহনাব ইমামে আজম বলছেন এটাও জায়েজ তাইলে এই উসুল মোতাবেক একটা স্রোত না যায় রইল না সব স্রোত কি হয়ে গেল উল্লেখ্য সব স্রোত বলতে কাকে বুঝাচ্ছি যদি গাছে ফল আসে ফল আসিয়া এটা খাওয়ার বা পশুকে খাওয়ানোর উপযুক্ত হয় তাইলে তিন সুরত হয়তো কর্তনের শর্ত অথবা গাছের উপরে রাখার শর্ত অথবা কোনো শর্ত নাই শর্তহীন তিন সুরত পাকার পরে পাকার উপযুক্ত হওয়ার পরে এরপরেও তিন সুরত কর্তনের শর্ত গাছের উপরে রাখার শর্ত অথবা বিনা শর্ত তিন সুরত এই ছয় স্রোতের শেষ পর্যন্ত আহনাফের হানফিদের উসুল এবং নীতিমালাকে সামনে লইলে ছয় সুরত সব জায়গা হইয়া যায় বুঝেন নাই তাহলে আমাদের ব্যবসায়ী ভাইদের জন্য এখন অনেকটা সুবিধা হয়েছে কিনা এই জন্য এই মাসলাইটা আজকে যারা ফল ব্যবসা করে যারা সমাজে বড় বড় আমের বাগান লিচুর বাগান কলার বাগান বিভিন্ন বাগান আছে না এই বাগান বিক্রি করে বাগানে ফল বিক্রি করে তাদের জন্য এই জিনিসটা আবু হানিফা সাহ রহমতুল্লাহ শেষ কথা যেটা যেই শর্ত এটা সমাজের মধ্যে প্রচলন হইয়া যায় এটা আকদর মূল মন্ত্রের পরিপন্থী হইলেও সেটা জায়েজ হইয়া যায় এই কথা বলার পরে ছয় স্রোতের আর এক স্রোত না জায়েজ থাকলো না খুব ভালো করে লক্ষ্য করেন এখানে একটা প্রশ্ন আছে বড় সে প্রশ্ন হইল হুজুর রসুল করিম সাল্লাহ আলাই ওসাল্লাম বলেন লা তাপ্তাউ নাহা রসুলাম আনবাইসেমারে কাবলা বদুবে সালাহা অর্থাৎ টেকসই হওয়ার আগে রসুলে ফল বিক্রিতে নিষেধ করছেন পরেরটা জায়েজ রসুল যখন নিষেধ করছেন তাহলে ইমামে আজম আবু হানিফা সাহেবের এই তাহাকিককে সামনে নিলে তো একটা স্রোত না জায়েজ থাকে না এ কথা বলেন না কেন ওরবর কারণে শর্ত এটা জায়েজ বলি দিয়া হাদিসের অর্থই বিগড়ে ফেলতেছেন হাদিসে কয় বিচিও না আর আমরা বলি বেসা জায়েজ না জায়েজের আর কোনো স্রোত রইল না তার অর্থ হইল ওরফের কারণে আমরা হাদিসটা বাদ দিচ্ছি এই প্রশ্ন আছে কি নাই বলো এই ভালো করে বলো ওরফের কারণে শর্তকে জায়েজ বলিয়া বৈধ বলিয়া সামাজিক প্রচলনের কারণে এই শর্ত সুরতটাকে বৈধ বলিয়া আমরা এই হাদিসটা তো উপেক্ষা করলাম এই হাদিস তো না জায়েজ বলছিল নিষেধ করছিল তো নিষেধাজ্ঞার আওতাতে আর কোনো সুরত রইল না সব সুরত জায়জ হয়ে গেছে তো হাদিস তো এটা আর আমলই হইল না এটার উপরে এরকম বিরাট একটা এসকাল এখানে আসে না নাই কথা বোঝো আসে না নাই এটাকে আরেক ভাষায় বলে ওরফে নাসকে মানসুখ করতে পারে না প্রচলন বেশি হয়ে গেছে তাই বলি নসকে কোনোদিন কি করতে পারে না রহিত করতে পারে না নসের একটা সুরত থেকে থাকতে হয় এই প্রশ্নটা আসছে কিনা এই প্রশ্নের জবাব হলো জানাব এই হাদিসে যে নিষেধ করেছেন রসুলাম বোখারির এই হাদিসের মধ্যে আছে কালমসরাতে ইউসুরুবিহা লেকাস্তাতে খুসুমতিহীন রসুল নিষেধাজ্ঞা আরোপ করেছেন মশওয়ারা স্বরূপ শোনো মশওয়ারা বুঝো মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসাল্লামের মধ্যে কয়েকটা দিক আছে একটা দিক তিনি সাহেবের শরীয়ত শরীয়তের ধারক বাহক নবীর কথা শরীয়ত এটা রেসালতের দিক কোন সময় রসুল কাজী বিচারক তখন তিনি কাজী কখনো তিনি মুফতি তখন তিনি ফতোয়া দিচ্ছেন ফতোয়ার কাজী বিচারে ব্যবধান আছে না নাই কখনো তিনি মুরব্বী অভিভাবক পুরা উম্মতের অভিভাবক বাবা ঘরের মধ্যে আছে ছেলেরা দুষ্টামি করতেছে তাহলে এ ছেলের অভিভাবকত্ব করার জন্য তারা যেমন নাকি সুপরামর্শ দেয় নির্দেশ দেয় বাবা এটা করিও না এটা করো আমার রসুল উম্মতকে অনেক সময় মুরব্বী হিসেবে অভিভাবক হিসাবে উম্মতকে সই পরামর্শ দিয়েছেন যাতে কোনো সমস্যা না হয় এটার নাম বলা হয় মশওয়ারা আপনারা জানেন কিনা বাড়ি রাখে হ্যাঁ কি বলছিলেন তুমি অমুকের সঙ্গে বিবাহে আবদ্ধ হও উনি জিজ্ঞাসা করি ইয়া রাসুল আল্লাহ হুকমুন আমসারাতুন তো এটা আপনার হুকুম না পরামর্শ তাহলে সাহাবিরা বুঝে রসুলের কথা আপনি যে অমুকের সঙ্গে বিবাহের জন্য রাজি হও এটা বলছেন যদি আপনার রসুল হিসাবে বলেন শরীয়ত হিসাবে চো শব্দ করা সেখানে আমার কোনো অধিকার নেই মানতে হবে আপনার ফয়সালা মানতে হবে এটা শরীয়ত নাহলে ইমান থাকবে না আমার নাকি পরামর্শ হুজুর পরামর্শ মানে আমি তোমার মঙ্গল দেখি একটা পরামর্শ দিলাম মানলে ভালো হয় না মানলে কোনো সমস্যা নাই আমি মুরব্বী সাহেব বললাম পরামর্শ রসুল বলেন মশওয়ারাতুন এটা আমার নির্দেশ নয় পরামর্শ তখন বলছে ইজানলা হুজুর আমি এখানে বিবাহ আবদ্ধ হতে রাজিনি বুঝেন নাই কথা রসুল্লাহ সাল্লাম কখনো সারে কখনো তিনি কাজী কখনো তিনি মুফতি কখনো তিনি আমাদের রুহানি পিতা মুরব্বী অভিভাবক এই অর্থ সাহাবি বলতেছেন কাল মশওয়ারাতে ইউসিরু বিহা লে কাসরাতে খুসুমতিহিম ঝগড়া বিবাদ বেশি বেশি মামলা আসতেছে কেন খামাকা এই জামেলায় পড়বা এটা বেচা কেনা করিও না তাইলে এটা কিরকম নির্দেশ মশওয়ারা এটা বলে হুকমের সাদী কি বলে ভাই হুকমে ইরশাদি অর্থাৎ উপদেশমূলক নির্দেশ শরীয়তের আইন নয় ল না যে নির্দেশ করলে অমান্য হয়ে যাবে এটা স্পষ্ট হাদিসে আছে না নাই বলেন এই জন্য আহানাব বলেন আমরা এই হাদিসকে হুজুরের পুরাপুরি মানি কেমনে আমরা বলি বেসাতেল কাতে কেটে নেওয়া শর্তে হইলে তো জায়েজ বাকি দোনো স্রোতের ভিতরে আমরা বলি এটা মাকরু খেরাপে আওয়ালা অনুত্তম রসুলের পরামর্শ হইল এই লেনদেন না করা কোন সময় বিবাদ সৃষ্টি হয় ইত্যাদি ইত্যাদি যদিও বিচার আচার আছে আদালত আছে সব কিছু আছে তবুও তো একটা তর্ক বিতর্ক হইতে পারে তাই এটা না করা উত্তম বাকি সরি কোনো নির্দেশ না যে করলে হারাম হয়ে যাবে করলে বাই বাতিল হয়ে যাবে গা এমন কোন নির্দেশ না সরি হুকুম নয় এটা এরশাদি হুকুম সেই কারণে কি হবে বলো এটা অনুত্তম হবে মাকরু তানজিহি হবে তাহলে আহনাবে এই হাদিসটাকে মানল কিনা কি হিসাবে মানল এটা কোন হুকুম সরি হুকুম না ইরশাদি হুকুম পরামর্শমূলক উপদেশমূলক হুকুম না শরীয়তের ল তাইলে পরামর্শকে অমান্য করা উচিত নয় কেন বিতর্কে লিপ্ত হব করলে এটা মাকরু হবে কিন্তু বাই কি হবে জায়দাস সহি বুঝেন নাই কথা তাহলে বোঝা গেল আহনাফি হাদিসকে অস্বীকার করে নেই হাদিসটাকে ফুল মানছেন আহানাবি একবারে এবার কাল মশওয়ারাতি ইসুরি বিহা লেখাস্তাতে খুসুমতি বুঝছেন না বুঝেন নেই শুধু একমাত্র সমস্যা ছিল কেনিয়া শর্ত নিয়া কেনিয়া বলো শর্ত কারণে শর্ত যখন কি হয়ে গেছে বলেন জায়াজ হয়ে গেছে কেন সমাজের প্রচলনের কারণে প্রচলিত সবাই মানতেছে ওয়ারেন্টি কার্ডের মতো গ্যারান্টি কার্ডের মতো বোঝেন নাই ফ্রি সার্ভিসের মতো সুতরাং এটা বৈধ হয়ে গেছে তাই এই হাত এটা না করা উত্তম যেখানে জগার আশঙ্কা আছে করলে কিন্তু শরীয়তের কোনো আইন লঙ্ঘন হবে না বুঝছেন মাসালা তাইলে বোঝা গেল বাগানের ফল বিক্রি করার ছয়টি পদ্ধতি ফল বের হওয়ার পরে ফল দেখা যাওয়ার পরে এই ফলগুলো ব্যবহারের উপযুক্ত হওয়ার পর মনে আছে তিন স্রোতের ছয় স্রোতের সব স্রোত কি যায় এখন একটা প্রশ্ন আছে এই প্রশ্নের জবাব দিয়ে আজকের এই আলোচনা শেষ সেটা বর্তমান বাগানের একটা সমস্যা হইল বাগানের ফল কিন্তু একসঙ্গে আসে না বাগানে ফুল কিন্তু একসঙ্গে কিছু গাছে আসছে ফুল ধরছে কলি দেখা যাচ্ছে আর কিছু গাছে এখন কিছু নেই খালি এখন ব্যবসায়ী যাই যে আমি পুরা বাগান কিনব আরেক বাসায় কিছু কিছু গাছের ভিতরে ফল ধরছে এটা কাবেলে এনতেফা খাওয়া যাবে আর কিছু গাছের ভিতরে ফল ওই পরিমাণে আসে নাই না কাবেলে এনতেফা হয়তো ফুল দেখা যাচ্ছে বা ফুলও আসে নাই একসঙ্গে এট এ টাইম কিন্তু সব গাছের ফল আসে না এই অবস্থার ভিতরে যারা বাগান কিনে যারা বাগান বিক্রি করে তাদের কি মাসলা হবে কথাটা বুঝেন নাই এ একটা আমাদের সমাজে চলতেছে এটার জবাব আজকে শুনে নেওয়া দরকার ইমামে ফজলি রহমতুল্লাহ আলাই মা ওয়ারাউন নাহারের একজন ফকি হানাফি ইমামে ফজলি ওনার নাম আহনাবের বড় আলেম বড় ইমাম তিনি বলছেন গরুর পেটে যদি বাচ্চা আসে আর একটা গরুর গাভীর পেটে বাচ্চা নাই যে বাচ্চা নাই গাবি সেটার দাম যদি চল্লিশ হাজার টাকা হয় যে গরুটার পেটে বাচ্চা আছে এটার দাম কত পঞ্চাশ বা ষাট হাজার টাকা হয় একই গরু দাম ব্যবধান কেন প্রশ্ন হইল এটার পেটে বাচ্চা আছে এটার পেটে বাচ্চা নাই তাইলে আপনি চল্লিশ হাজারের অতিরিক্ত যে দশ হাজার টাকা দিচ্ছেন কিসের বিনিময় পেটের বাচ্চার বিনিময় যদি পেটে বাচ্চা না হয় তো ওইটার দাম কিন্তু চল্লিশের উপরে না ঠিক না যাই আসো তো বেশি দাম দিয়ে কিনা আচ্ছা কিন্তু যদি বাচ্চাটাকে এটা মনে করা হয় যে চল্লিশ হাজার টাকা হইল গাবিটার দাম আর দশ হাজার টাকা হইল পেটের বাচ্চাটার দাম এটা জায়াজ হবে না জায়েজ অর্থাৎ পেটে বাচ্চা আসে বলে এই গাভীর দাম পঞ্চাশ হাজার হয়ে গেছে দামটা গাভীর কিন্তু বাচ্চাটার কারণে দাম বৃদ্ধি হইল একটা তাবে একটা মাতবু গাবি হইল মাতবু আসল অনেক সময় আসলের সাথে কি হয় দামের ক্ষেত্রে যেটা পৃথকভাবে বিক্রি করা জায়াজ নাই পৃথকভাবে মূল্য করা জায়েজ নাই ওই পেটের বাচ্চাটা সেটার কারণে গাভীর দাম বৃদ্ধি হতে পারে কিনা তাহলে আসলে আমি গাভীরের বাচ্চা সহ কিনছি কিন্তু বাচ্চাকে আলাদা আমি কিনতে পারবো না এটা জায়েজ নাই হাবলুল হাবালা তাই না তেমনিভাবে যদি বাগানের অধিকাংশ বা অর্ধেক গাছের ফল ওইরকম হইয়া যায় খাবার যোগ্য তবে এখন নিরাপদ না বুঝেন নাই আর অর্ধেক গাছের ফল কিছু ফুল আসছে কিছু ফুলও আসে নাই কিছু আরেকটু বড় হয়েছে বিভিন্ন রকমের তাহলে ইমামে ফজলি বলেন যেগুলো কিছু গাছের মধ্যে বা অর্ধেক গাছের মধ্যে যেটা ফল আসছে খাবার যোগ্য এইটাকে আসল বানায়া এটার আন্ডারে এটার আওতায় যে গাছের ফল আসে নাই ফুল আসে নাই ওই ফল বড় হইয়া খাবার উপযুক্ত হয় নাই ওইগুলোর ফল বিক্রি করাটা জায়জ হবে সোভার আল্লাহ ব্যবসায়ীদেরকে বাঁচানোর জন্যে উম্মতকে গুনার থেকে বাঁচানোর জন্য আমাদের ফকিরা কোরআন হাদিসে কত গবেষণা করিয়া মাস্তা বের করছেন যে শরীয়তে এমন নজির আছে ভিন্নভাবে বললে এই গাছের ফলটা ফলে আসে না আপনি কেমনে কিনবেন জায়জ নেই ওই গাভীর প্যাডের বাচ্চা ভিন্নভাবে মূল্য করা কি নেই জায়জ নেই হারাম কিন্তু গাভীর আওতাধীন করিয়া এটার দাম বৃদ্ধি হচ্ছে কিনা বিক্রি হচ্ছে কিনা তেমনিভাবে ওই গাছের যেখানে ফল খাওয়ার উপযুক্ত হয় নাই ওটার ফল বিক্রি করা জায়েজ নাই কিনেও জায়েজ নাই কিন্তু অধিকাংশ বাগানের গাছ যেহেতু ফল আসি গেছে ওটার আওতাভুক্ত করি যেগুলাতে আসে নাই এগুলো কি হয়ে যাবে তাইলে বাগানের ফল বিক্রি করা ক্রয় বিক্রয় করার যাবতীয় মাসালা আপনাদের সামনে এই হাদিসে আসছে কিনা বলুন সুতরাং আমি এই আলোচনাটাকে গুরুত্বপূর্ণ বলে মনে করি যে সামাজিক বাস্তব আমাদের সামনে অহর অহর ফলের মৌসুমের ভিতরে বাগান বিক্রি করা হচ্ছে ফল আসার আগেই ক্রয় করা হচ্ছে কিন্তু একটা কথা মনে রাখতে হবে খবরদার যদি বাগানে ফল না আসে কোনো গাছে ফল নাই তখন গিয়া কিন্তু ফল বিক্রি করা ক্রয় করা বিক্রি করা যাবে না হারাম যদি এইভাবে করতে হয় লিজ নিতে হবে ওই পুরা বাগানটা ছয় মাসের জন্য লিজ এত টাকা নেন ফল বিক্রি হচ্ছে না বাগান লিজ দিচ্ছে এই কথা বুঝছো না বুঝো নেই বাইয়ে সলম করারও কোনো ব্যবস্থা নেই বাইয়ে সলমের জন্য শর্ত হইল যে কোনো নির্দিষ্ট বাগান নির্দিষ্ট গাছের ফল দেব এর উপরে বায়ু সালাম করা জায়েজ নেই আমি এক টন খেজুর দেব অগ্রিম আমাকে টাকা দেন খেজুর কোথেকে দেব এই বাগান থেকে না আরেক বাগান থেকে না মার্কেট থেকে অনির্দিষ্ট থাকতে হবে বুঝেন নাই কথাটা বায়ু সালামের পদ্ধতিও নাই একমাত্র পদ্ধতি হইল পুরা বাগানকে কি করে দেওয়া লিস্ট করে দেওয়া বুঝেন নাই অথবা এখন বিক্রি হবে না ফল বিক্রি হবে কখন যখন দেখা যায় গাছের উপরে এবং মানুষের বা পশুর খাওয়ার উপযুক্ত হয় তাইলে এখন বিক্রির পদ্ধতি আসতে পারে এই পদ্ধতি তিনটা আবার আরো বড় হইলে টেকসই হইলে পদ্ধতি তিনটা এই তিন দুগুণ ছয়টি স্রোতে লেনদেন বৈধ আর যেই বাগানে কিছু গাছের ফল বেচা কেনার উপযুক্ত অন্য ফলগুলা অন্য গাছগুলার ফল বেচা কেনার উপযুক্ত না ফুলও আসে নাই ফুল আসলেও শরীয়তের আইন হিসাবে খাবার উপযুক্ত ফল হয় নাই এগুলোকেও ওই অর্ধেক গাছের আওতাদিন দরিয়া অন্তর্ভুক্তি দরিয়া ওই বাগানের ফল বিক্রি করিও কিছু কিছু ওলামারা যেমন ইমামে ফজরি রহমতুল্লা আলাই এগুলোকে জায়েজ করার দিচ্ছেন কথা বলছে তবে এইটা না করাই ভালো সকল ইমামরা এই পরে মথন নাই ইমামে ফজলি এটা পেশ করছেন অনেক আলেমরা এটা গ্রহণ করছেন বিশেষ করে বর্তমান যোগ এবং সমাজ ব্যবস্থা যোগীয় যে চলতেছে বেচা কিনা মানুষের মানুষকে গুণার থেকে বাঁচার জন্যে এরকম মহাক একজন ইমামের ইস্তেহাদের উপর আমল করা যাইতে পারে এই হলো এই হাদিসের সার সংক্ষেপ হাদিস তো বুঝছেন আপনারা রসুল বলছেন যে কি লা তাবি ও সামার হাত্তা ইয়াবদুয়া সালাহুয়া যতক্ষণ পূর্ণ না হবে কি না হবে গাছের আগায় ফল নিরাপদ আশঙ্কামুক্ত না হবে বেচা কিনা করিও না এটা চারটা পদ্ধতি বয়ান করছি প্রথম দুই পদ্ধতি একদম হারাম বাইয়ে মাদুম তৃতীয় পদ্ধতির মধ্যে তিন পদ্ধতি চতুর্থ পদ্ধতির মধ্যে তিন পদ্ধতি ছয় পদ্ধতি মৌলিকভাবে দুইটা দুইটা না যায় ছিল আর একটা একটা না যায় ছিল বাকি চারশো থানায় মজাবে যায় ছিল অবশেষ যে গবেষণা তকি উসমানী সাহেবের আপনার সামনে পেশ করলাম এই অনুসারে ছয়টা পদ্ধতি কি হয়েছে জায়েজ প্রমাণিত হয়েছে এবং এই হাদিসের মর্ম কি দাঁড়াবে এটা নাহিয়ে এর সাদি অর্থাৎ উপদেশমূলক কথা যেটা না মানলে অন্যায় তো আছে তবে বাই হারাম হবে না বেচা কিনা বৈধ হবে তবে অনুত্তম হবে কাল মশওয়ারাতে ইউশিরু বিহা লে কাসরাতে হুসমতিহিম এই শব্দ এটাই হাদিসের ভিতরে ইমামে আজমের এই এস্তেহাতকে পুরাপুরি সমর্থন করতেছে বুঝেন নাই কথা আল্লাহ পাক যা কিছু বললাম আমাদেরকে আমল করার তফিক দান করুক ওয়ামা আলাইনা ইল্লাল বালা ওয়া আখরুদ্দাওয়ানা আলহামদুলিল্লাহ আলম